আল্লাহ তারা বলেছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا সুবহানাকা ফাকিনা আযাবান নার সূরা আল ইমরান হতে 190 সূরা আল ইমরান হতে এই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং পাঠ করলাম এই আয়াতটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরবো এতে আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের মধ্যে প্রকৃত সৃষ্টিকর্তা মহান আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য অনেক নিদর্শন রয়েছে এই অনেক নিদর্শন এই নিদর্শনগুলি কাদের জন্য রয়েছে আল্লাহ তালা বলছেন লিউলিল আলবাব ওই সমস্ত বুদ্ধিমান লোকদের জন্য যারা তাদের বুদ্ধির দ্বারা মহান আল্লাহর প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করার ইচ্ছা রাখে তারা দাঁড়িয়ে বসে ও সাইত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি করার বিষয়ে তারা গভীর ভাবে দেখে যে এগুলো কিভাবে সৃষ্টি হলো কে সৃষ্টি করল তারা বলে হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক তারা বলে হে আমাদের প্রতিপালক সৃষ্টি জগতের এই সব বস্তু আপনি অনর্থক সৃষ্টি করেননি এই যে সৃষ্টি জগতের মধ্যে দেখছি এই আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র এগুলো কে তৈরি করেছে তাই প্রকৃত ইমানদারগণ বলেন যে এই সৃষ্টি জগতের এই সমস্ত বস্তু অনর্থক আল্লাহ সৃষ্টি করেননি আমরা আপনার ওই পবিত্রতা ঘোষণা করি আপনি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে পরিত্রাণ প্রদান করুন যাদের অন্তরে সত্যিকারী প্রকৃত ইমান থাকবে তারা এইভাবে ধোয়া করবে আর আল্লাহর কাছে মোনাজাত করবে যে আল্লাহ তুমি আমাদেরকে সুখময় জীবন দান করো মৃত্যু মৃত্যুবরণের পর আমাদেরকে জান্নাত দান করিও জাহান নামের আগুন থেকে রক্ষা করিও জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করিও এই হচ্ছে মমিনদের আশা আকাঙ্ক্ষা দুয়া তারা বলে থাকে যে আল্লাহ গো আমাদেরকে পরকালে জাহান নামের আগুন থেকে রক্ষা করিও সুতরাং যারা সঠিক বুদ্ধিকে অকেজ করে রাখবে এবং এই সঠিক বুদ্ধির দ্বারা তাদের প্রতিপালক তাদের সৃষ্টিকর্তা এবং তাদের রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন না করে জীবন যাপন করবে তারা পরকালে সুখময় জীবন লাভ করতে পারবে না এবং তারা জাহান্নামবাসী হয়ে যাবে তাই জাহান্নামবাসীদের কথা পবিত্র কোরআনে এসেছে তারা বলবে সুরা মুলকের দশ নম্বর আয়াত দেখতে পারা যায় এই আয়াতটির ভাবার্থ হচ্ছে এই আর জাহান্নামবাসীরা বলবে যদি আমরা প্রকৃত ইসলামের শিক্ষা অবলম্বন করার কথা শুনতাম কিংবা বুদ্ধি প্রয়োগ করে প্রকৃত ইসলাম ধর্মের সত্যতা জেনে নিয়ে তার নিষ্ঠাবান অনুগামী হতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না তাহলে যারা এই বুদ্ধিকে কাজে লাগাবে না বুদ্ধিকে অকেজ করে দিয়ে আল্লাহ তালার সত্য ধর্ম প্রকৃত ধর্ম ইসলামকে তারা পরিত্যাগ করবে তারা পরকালে সুখময় জীবন লাভ করতে পারবে না ইসলামের সত্যতা যাচাই করে ইসলামের সত্যতা যাচাই করে ইসলামের সত্যতা যাচাই করে সত্য ধর্ম ইসলামের অনুগামী হওয়াটা হচ্ছে প্রত্যেকটি মানুষের একটি অপরিহার্য কর্তব্য কেন যে আমরা যেন নিজেকে সুখময় জীবন লাভের দিকে নিয়ে যেতে পারে এই নয় যে আমি আমার জীবনকে কষ্ট দিব আর কষ্টের পথ অবলম্বন করব। এটা আমার উচিত নয় বুদ্ধিমান ব্যক্তি এই কাজ করবে না মানুষ আজকাল চাকরি করতে যায় কেন এই জন্য যেন সে উপার্জন করতে পারে টাকা পয়সা আর এই টাকা পয়সার দ্বারা যেন সে দুনিয়াতে কিছু আসবাবপত্র ক্রয় করতে পারে এবং সুখে শান্তিতে জীবন কাটাতে পারে এই জন্য তো চাকরি করতে যায় বা ব্যবসা করতে যায় বা বিভিন্ন পন্থায় উপার্জন করতে যায় এই দুনিয়ার সুখ লাভ করার জন্য কিন্তু পরকালের জীবনটাই হচ্ছে আমাদের আসল জীবন সেখানে আমি আপনি কিভাবে সুখময় জীবন লাভ করতে পারবো এই বিষয়টি চিন্তা করে দেখা দরকার এবং প্রকৃত ইসলামের অনুগামী হওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত